খুলছে রহমতের দ্বার উঠে নাও সেরে আহার পরে লুটে পর গো ওঠো মুমিন মুসলমান এলো এ মাহে রমজান সেহেরির সময় বয়ে যায় খুলছে রহমতের দ্বার উঠে নাও সেরে আহার পরে লুটে পর গো ওঠো মুমিন মুসলমান এলো এ মাহে রমজান সেহেরির সময় বয়ে যা খুলছে রহমতের দাঁত উঠে নাও সেরে আহার পরে লুটে পর গো ওঠো মুমিন মুসলমান এলো এ মাহে রমজান সেহেরির সময় বয়ে যা শুনে প্রভুর ঘোষণা করতেছি আম সাধনা শুনে প্রভুর ঘোষণা করতেছি আম সাধনা দেখো যাকছে চারিদিক সবাই খুলছে রহমতের দ্বার ওঠে নাও সেরে আহার পরে লুটে পর ওঠো মুমিন মুসলমান এলো এ মাহে রমজান সেহেরির সময় বয়ে যা এ যে রহমতেরই মাস পুরাও মনের যত আস এ যে রহমতেরই মাস পুরাও মনের যত আস তুহাত তোলো আল্লাহর দরগায় খুলছে রহমতের দ্বার ওঠে নওশেরে আহার পরে লুটে পর গো সেজদার ওঠো মুমিন মুসলমান এলো এ মাহে রমজান সেহেরির সময় বয়ে যায় ফেরিস্তা খোদার নিয়ামত দুহাতে বিলাই সারা রাত ফেরিস্তা খোদার নিয়ামত দুহাতে বিলাই সারা রাত সকল পাপি তাপি রাঙি নাই খুলছে রহমতের দাঁত উঠে নৌশের আহার পরে লুটে পর গোসদা ওঠো মুমিন মুসলমান এলো এ মাহে রমজান সেহেরির সময় বয়ে যায় তুমিও হও উঠে সামিল জীবনে শান্তি অনাবিল তুমিও হও উঠে সামিল জীবনে শান্তি অনাবিল দিবেন প্রভু তোমায় বিনিময় খুলছে রহমতের দ্বার উঠে নাও শেরে আহার পরে লুটে পর গো সেজদা ওঠো মুমিন মুসলমান এলো এ মাহে রমজান সেহেরির সময় বয়ে যায় খুলছে রহমতের দ্বার উঠে নাও সেরে আহার পরে লুটে পরো গো ওঠো মুমিন মুসলমান এলো এ মাহে রমজান সেহেরির সময় বয়ে যা খুলছে রহমতের দ্বার উঠে নাও সেরে আহার পরে লুটে পরো গো সিজদার ওঠো মুমিন মুসলমান এলো এ মাহে রমজান সেহেরির সময় বয়ে যায়